দেশে স্থায়ী শান্তি আসতে পারে না এ দেশ এক সময় ছিল মুসলমানদের দীর্ঘ সাড়ে সাতশো বছর পর্যন্ত এই দেশের শাসক ছিল মুসলমান চাটুকার মুসায়েফের মুনাফিকির কারণে ব্রিটিশ এদেশ দুশো বছর শাসন শোষণ করেছে নির্যাতন করেছে অত্যাচার অবিচার করেছে জুলুম করেছে আর মাজলুম ছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো তিন ইসাই সালে তৎকালীন দিল্লির জাফরের থেকে বাদশাহ জাফরের থেকে যখন ব্রিটিশ এদেশ দখল করে সেই সময়তেই হজরত শাহ অলিউল্লাহ মহাদিস দেব রহমতুল্লাহ আলাই প্রধান প্রথম সন্তান শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে ব্রিটিশ যেহেতু ভাগ পরদমদেশ দখল করেছে আজকের থেকে দেশ দারুল ইসলাম না দারুল হরব ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন আজকে আমরা যে লাল সবুজের পতাকা দেখতেছি এই লাল সবুজের পতাকার বিষ উনসত্তর সত্তর একত্রে বপন হয়নি এই স্বাধীনতার বিষ মূলত বপন হয়েছিল আঠারোশো তিন সালে এবং বপন করেছিল মুসলমান বপন করেছিল মুসলমান এই মুসলমানদের ফতুয়ার ভিত্তিতেই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম জেহাদ আঠারোশো সাতান্ন ইসাই সালে যেই আজাদি আন্দোলনের সূচনা হয়েছিল সেফাই বিপ্লব হয়েছিল এবং কনফারেন্স হয়েছিল দিল্লিতে সেখানে নেতৃত্ব দিয়েছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলী রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই কাসম নামপুর রহমতুল্লাহ আলাই জাফর থানিসির রহমতুল্লাহ আলাই প্রমুখ ওলামাই করাম এই ওলামাই কেরামের আন্দোলন সংগ্রামের কারণেই প্রথমবার আমরা ব্রিটিশ থেকে এদেশকে স্বাধীন করেছিলাম প্রথম এক নম্বর স্বাধীন দ্বিতীয়বার যখন মুসলমানদের অধিকার থাকবে কি থাকবে না তারা বুক উঁচু করে হাঁটতে পারবে কি পারবে না মাথা তুলতে পারবে কি পারবে না স্বকীয়তা স্বতন্ত্র বজায় থাকবে কি থাকবে না এই চিন্তা ভাবনার থেকেই উনিশশো সাতচল্লিশ সনে দ্বিতীয়বার আবার আমরা স্বাধীন হলাম এবং আপনারা জানেন ব্রিটিশ হটাও বিরোধী আন্দোলনেরও প্রথম সূচনা ছিল মুসলমান এবং সাতচল্লিশে দেশ ডিভাইডেড হওয়ার পিছনেও একমাত্র একচ্ছত্র নিরঙ্কুশ নেতৃত্ব ছিল মুসলমানদের অন্য কাউ না দেশ থেকে আমরা আলাদা হলাম দ্বিতীয়বার দেশের নাম পাকিস্তান পাকিস্তানের দুটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরিত অবস্থান কিন্তু দুইটা দেশের মধ্যে ব্যবধান হলো সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরে অবস্থান কিন্তু দুইটা দেশ একই নামে ভিন্ন হওয়ার কারণটা কি ছিল পশ্চিমাদের ভৌগোলিক অবস্থান এদেশের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন ওদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ আলাদা তা সত্ত্বেও দুই মেরুতে অবস্থানকৃত দুইটা দেশকে একই নামে ভারত থেকে আলাদা করার পিছনে কি কারণ ছিল ঋতুর কারণ নয় ভাষার কারণ নয় ভৌগোলিক অবস্থার কারণ নয় শুধু একটাই কারণ সেই কারণটা হল ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান এদেশ মুসলমানদের অধিকার সবার এই দেশ মুসলমানদের অধিকার সবার প্রতিষ্ঠান করেছি আমি পড়ার অধিকার সবার রাস্তা করছি আমি হাঁটার অধিকার সবার বাজার করছি আমি বাজার করার অধিকার সবার দেশ মুসলমানদের বসবাস করার অধিকার সবার আন্দোলন সংগ্রাম আমরা ভাবছিলাম আমাদের সক্রিয়তা বজায় থাকবে স্বতন্ত্রতা বিজয় থাকবে বজায় থাকবে লেকিন কি দেখলাম ভারতের পাকিস্তানের উর্ধু ভাষা আমাদের উপরে যখন অবৈধভাবে চাপিয়ে দেয়া ষড়যন্ত্রে পশ্চিমারা লিপ্ত হল তখন এদেশের বাংলাদেশের ছেলেরা দামাল ছেলেরা যুবক ছেলেরা সে আব্দুল সালাম বরকত তারা বসে থাকে নাই আবার ভাষার পক্ষে বাউন্নতা আন্দোলনের সৃষ্টি করেছিল সে আন্দোলনের নাম ছিল ভাষা আন্দোলন ভাষা আন্দোলনে সাকসেস হওয়ার পরে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য স্বাধীনতার জন্য বাক শক্তির অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ফিরে পাওয়ার জন্য আমরা যে প্রাপ্য সেই প্রাপ্য আদায়ের জন্য আমরা আমরা আন্দোলন করলাম উনসত্তরে গণ আন্দোলন গণ আন্দোলনে সাকসেস হওয়ার পরে সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ নৌকা বিজয় হলো কেন এদেশের মানুষ তাদের অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য একচ্ছত্রভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হওয়ার ক্ষমতা শেখ সাহেব পেলেন কিন্তু যখন সত্তরের নির্বাচনের ভোটকে পাকিস্তান মর্যাদা দিতে পারে নাই ভোটারদের অধিকার রক্ষা করতে পারে নাই ভোটের ইজ্জাত সম্মানকে রক্ষা করতে পারে নাই তখন এদেশের মানুষ একত্তরে আবার পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে এই লাল সবুজের পথ উড্ডয়ন করেছে আমি আজকে আওয়ামী সরকারকে বলতে চাই এদেশের পাকিস্তানিরা অনেক উন্নয়ন করেছে অনেক মিল ইন্ডাস্ট্রিজ করেছে করেছে অনেক রেল স্টেশন করেছে অনেক ঘাট অনেক রাস্তা তা সত্ত্বেও ছয় দফার মধ্যে এগারো দফার মধ্যে আঠারো দফার মধ্যে একুশ দফার মধ্যে কোন দফার মধ্যে স্বাধীনতার কোনো কথাই ছিল না তা সত্ত্বেও এদেশের মানুষ স্বাধীন করলো কেন ভোটের মর্যাদা পাকিস্তানের রক্ষা না করার কারণে আজকেও আমি আওয়ামী সরকারকে বলতে চাই যদি পাকিস্তানিরা ভোটের অধিকার মর্যাদা না দেওয়ার কারণে মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে আজকেও যদি আপনি বাংলাদেশের ভোটের অধিকারকে রক্ষা করতে না পারেন তাহলে আপনার বৃদ্ধ বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে আন্দোলন করবে সংগ্রাম করবে বুঝতে হবে ভাইয়ার আমার একত্তরে আমরা বাংলাদেশ নামে একটা ভূখণ্ড পেলাম কিন্তু সেখানেও কিন্তু বিশ বিশ পপন আছে কি স্লোগান হলো স্লোগান হলো জয় বাংলা আমি প্রশ্ন করতে চাই উনিশশো বা উনিশশো সনের রবি ঠাকুরের সেই কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে যেটা আমাদের জাতীয় কবিতা সেই কবিতা তো রচনা করেছিল উনিশশো সনে উনিশশো বা উনিশশো সনে রবি ঠাকুর কেন বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আজকে তো আমাদের দেশ বাংলা নয় আমাদের দেশ বাংলাদেশ এই কথাটা কেন বললাম কারণটা কি আপনারা দেখেছেন ২৬ তারিখ আমাদের সাত ইসে বেনাপোলে বেনাপোলে ভাষা আন্দোলন উদযাপন করতে গিয়ে সেখানে ভারতের খাদ্যমন্ত্রী কি বক্তব্য দিয়েছেন কি বক্তব্য আগামী ২০ বছর পরে এদেশের ভৌগোলিক ভৌগোলিক কোন সীমারেখা থাকবে না এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই আপনি যখন ছিয়ানব্বই নির্বাচনের পরে ভারতে গেলেন তখন আপনাকে ভারতীরা কি বলেছিল আমাদের মুখ্যমন্ত্রী তার মানে প্রদেশিক কোন আপনি গভর্নমেন্ট প্রদেশিক কোন প্রধানমন্ত্রী আপনার স্বতন্ত্র কোন দেশের প্রধানমন্ত্রী নয় যেহেতু ভারতের বহু প্রদেশ আছে প্রদেশের মন্ত্রী থেকে বলা হয় মুখ্যমন্ত্রী আপনাকেও তারা খেতাব দিয়েছিল মুখ্যমন্ত্রী এটা ভারত সরকার ভুল করে দেয় নাই তাদের পরিকল্পনা অনুযায়ী আপনাকে বলেছিল মুখ্যমন্ত্রী এটা ভুলে না এটা ভুল পরিকল্পনা অনুযায়ী বলেছিল শুধু তাই নয় আমরা যখন বিজয় দিবস পালন করেছি কিছুদিন আগে ষোলোই ডিসেম্বর তখন ভারতের লোকেরা কি বলেছিল যে বাংলাদেশিরা আবার কেন বিজয় দিবস পালন করবে বিজয় তো আমরা করেছি এটা আমরা করব কি ভাবতেছেন কি ভাবতেছেন তারা বলতেছে বিজয় দিবস নাকি ভারত পালন করবে আমরা কেন পালন করব। আমরা তো যুদ্ধ করি নেই খবরদার ভারতকে বলে দিতে চাই তুমি কি ভেবেছ এটাকে উনসত্তর আর সত্তর একাত্তর ভেবেছ নাকি তখন তোমার পাঁচ হাজার গোলামরা ছিল কিন্তু আজকে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে তার জাগ্রত হয়েছে তারা বড় হয়েছে বালেক হয়েছে যুবক হয়েছে যদি বাংলাদেশের ভৌগোলিক রেখা থেকে চক্ষু তোলা চক্ষু তুলে ফেলা হবে যদি বাংলাদেশের ভৌগোলিক রেখার উপরে তোমরা আঙ্গুল তোলো আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে যদি এই সীমানাকে উত্থাপন করার চেষ্টা করো তাহলে গোটা দিল্লি দখল করা হবে চীন হারব হামার হিন্দুস্তান হামার ওতন হয় হাম সারা জাহা হামার তু শাহীন হয় প্রবাস হয় কাম তের তেরে সামনে আসমান আর ভি হয় দিল্লি আমাদের ক্যালকাটা আমাদের আসাম আমাদের ত্রিপুরা আমাদের কাশ্মীর আমাদের পাঞ্জাব আমাদের ওখানে প্রত্যেকটা ভারতের অলিতে গলিতে মুসলমানদের স্মৃতি ভারতের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের সভা আজকে ভারতীয় আমাদের দেশকে দখল করা চক্রান্ত করতেছে আর বাংলাদেশের মানুষ তা মেনে নিবে এইটা ভাবার কোন চিন্তা করার সুযোগ নাই বরং যদি এই চক্ষু তুলো তাহলে রাঙ্গা চক্ষুতে তুলে ফেলা হবে বাংলাদেশকে রক্ষা করা হবে এই ভূখণ্ডের মধ্যে গোটা দুনিয়ার যে পরাশক্তি আসুক না কেন আমাদের কাছে যাহা কিছু আছে তা নিয়ে ছাপিয়ে পাবে ইনশাআল্লাহ মারাত্মক অবস্থা চলতেছে আপনারা জানেন না আজকে ট্রানজিট দিবা কিন্তু বাংলাদেশ বাংলাদেশের উপর থেকে অন্য দেশের রাস্তা যেতেই পারে কিন্তু ভাবে কেন ভাবে কেন তুমি কি দেখো নাই ওপারের দিদিমা কি বললেন দিদি বললেন যে না আমি এক ফোঁটা গঙ্গার জল বাংলাদেশকে দেব না বলে নেই যেখানে সে বলেছে আমি এক ফোঁটা গঙ্গার জল বাংলাদেশকে দেব না আর তুমি তোমার বুকের উপর দিয়ে ভারতের রাস্তা দিবা এটা কেমন কথা হলো যাই হোক আমি যেটা বলতেছিলাম আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য বাক শক্তি উন্মুক্ত করার জন্য অধিকারকে রক্ষা করার জন্য আমরা কি দেখছি আজকে বাংলাদেশ স্বাধীন নয় আজকে আমাদের দেশে প্রাইম মিনিস্টার কোন এক দলের প্রাইম মিনিস্টার সে বাংলাদেশে প্রাইম মিনিস্টার নয় আমি বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার আব্বাজান বলেছেন আমি এদেশের মানুষকে স্বাধীন করব এদেশের মানুষকে রক্ষা করব আমি তাদের মর্যাদাকে ফিরিয়ে দেব আর আপনার স্লোগান হলো এদেশের মানুষকে আমি বন্দি করব। এদেশের মানুষকে আমি গুম করব। এদেশের মানুষকে আমি গলা চেপে ধরব এই যে আপনার বক্তব্য বুঝতে পারে না আপনার আব্বাজানের কলিজা অনেক বড় ছিল তার চক্ষু খুব তীক্ষ্ণ ছিল আপনি কোন এক দলের প্রধানমন্ত্রী নয় আপনি ভূখণ্ডের প্রধানমন্ত্রী যে আপনার দল করে যে করে না গরিব দুঃখী মেহনত মানুষ সবাই প্রধানমন্ত্রী আপনি কাজে আপনার চক্ষু অনেক তীক্ষ্ণ হওয়া চাই অনেক দূরদর্শীপূর্ণ হওয়া চাই আপনার অন্তরটা অনেক বড় হওয়া চাই আপনি কেন দেখছেন না কংগ্রেস তাদের আন্দোলনের ভিত্তিতে ভারত স্বাধীন হয়েছিল কিন্তু সে এত ভাবে পরাজিত হওয়ার পরেও ওই একদিন তো বলে নাই বিজেপিকে আমি ক্ষমতা দেব না একটা সেকেন্ডের জন্য বলে নাই আবার বিজেপি নিরঙ্কুশ ক্ষমতা অর্জন করার পরেও তো কংগ্রেসের কোন মন্ত্রীকে এমপিকে অ্যারেস্ট করে নাই সেখানে মানুষের সুন্দর আছে আপনি কি দেখেন নাই যে আমেরিকার মধ্যে ট্রাম্প ভোটে পাশ না করার পরেও হিলারি ভোটে পাশ করার পরে ইলেকট্রিক ভোটে যখন হিলারি হেরে যায় সেটা একদিনও বলে নাই আমি এই সরকার মানি না ছেড়ে দিয়েছে মমতা আপনার যাদের অনুসরণ অনুকরণ করতেছেন তাদের অবস্থায় আমি দুটা উদাহরণ দিলাম যেহেতু ভারত থেকে আমেরিকা আমেরিকা থেকে গণতন্ত্র এসছে আর আপনি ভারতের অনুকরণ করেন সেখানে রাজনৈতিক অবস্থা দেখেন আর আমাদের দেশে রাজনৈতিক অবস্থা আপনি দেখেন এটা কেমন হলো মানুষ তো রাজনীতি করে মানুষকে বাঁচাবার জন্য মানুষ তো রাজনীতি করে মানুষকে মারার জন্য নয় মানুষ রাজনীতি করে মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অধিকারকে কিনে নেওয়ার জন্য নয় মানুষ রাজনীতি করে ইজ্জাতকে রক্ষা করার জন্য ইজ্জাতকে হরণ করার জন্য নয় এটা কেমন কথা হলো আমি অনুরোধ করব আপনি প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন এক দলের প্রধানমন্ত্রী না আজকে যারা আপনাদের পাশে আছে কি বুদ্ধি নেয় আমি জানি না এদেশের হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা জানেন গান্ধীকে কি হত্যা করেছিল রাজীব গান্ধীকে কি হত্যা করেছিল শেখ সাহেবকে কি হত্যা করেছিল জিয়াউর রহমানকে কি হত্যা করেছিল তারা কারা সব আপনি আমার চেয়ে একশো গুণ এক হাজার গুণ ভালো জানেন কিন্তু খবরদার আমি বলতে চাই আপনি জুলুম করিয়েন না অত্যাচার করিয়েন না বরং মানুষকে নিরাপত্তা প্রদান করেন যেন আপনার ইন্তেকালের পরে মানুষ আপনার জন্য যার যার করে কান্দে এইভাবে না হয় যে মানুষ আপনার জন্য অন্তর থেকে বদোয়া করে এইটা যেন কোনো অবস্থাতেই না হয় আমি অনুরোধ করব। আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন অনেক দল তো ইসলামের নামে আছে যেমন জামাত আমি জামাতের বন্ধুদেরকে বলতে চাই আসলে রাজনৈতিক ক্ষেত্রে জীবনে ভুল একটাই যথেষ্ট কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে জামাত যেই পরিমাণে ভুল করছে এই পরিমাণে ভুল সুদ্রিয়ে সামনে অগ্রসর হওয়া এটা কিভাবে সম্ভব এটা আমার বুঝে আসে না সাতচল্লিশে অন্বেষণ থিওরির পক্ষে ছিল জামাত মৌদুদী সাহেব চেয়েছিলেন ভারত যেন ডিভাইডেড না হয় এটা তার থিওরি ছিল কিন্তু তার অনুযায়ী কাজ হয় নাই ভারত ডিভাইডেড হয়ে গেছে সেখানে ভুল এর জন্য যে পাকিস্তানের জামাতের জন্ম সেই পাকিস্তানের জামাত সবচেয়ে দুর্বল এই ভুলের কারণে একত্তরে পাকিস্তান থেকে আবার তৃতীয়বার দেশ আমাদের ভিন্ন হবে কিন্তু তখন জামাত ছিল অন্বেষণ থিওরির পক্ষে মানে পাকিস্তান ভাগ হতে দিবে না মারাত্মক ঐতিহাসিক ভুল এরপরে আসেন ছিয়াশিতে উনিশশো ছিয়াশিতে হাফিবুজুর রহমউল্লাহ যখন তওবার ডাক দিলেন নির্বাচনকে জিহাদ হিসেবে ঘোষণা করলেন তখন জামাতের ভাবে হাফিজ হুজুরকে সাতিত্ব করে এদেশে একটা গণ বিপ্লব করার সুযোগ ছিল লেকিন জামাত কি করলো জামাত তাকে ভারতের দালাল বললেন আওয়ামী লীগের দালাল বললেন ভারত থেকে টাকা খেয়েছেন আর আপনারা জানেন এদেশের হাফিজ রহমান স্বীকৃত একজন আল্লাহর আল্লাহ বুঝবেন কিভাবে যাকে অধিকাংশ আল্লাহ আল্লাহর অলি মনে করে সেই তো আল্লাহর অলি কথাটা বুঝাতে পারিনি সেই তো আল্লাহর অলি ভালো মানুষ বুঝবেন কিভাবে সিল আছে ভালো মানুষের আমার গায়ে কি ভালো মানুষের সিল আছে যে আমার গায়ে সিল আছে ভালো ভালো মানুষের আপনি বুঝলেন কিভাবে এই লোকটা ভালো বলেন অধিকাংশ মানুষ বলে লোকটা ভালো এই লোকটা ভালো বুঝলেন কিভাবে অধিকাংশ মানুষ বলে লোকটা ভালো এর জন্য লোকটা ভালো মানুষ আল্লাহ আলী বুঝবেন কিভাবে অধিকাংশ আল্লাহ যাকে বলে আল্লাহর অলি সে আল্লাহর অলি আপনি সে আল্লাহর অলিকে স্বীকৃত একজন আল্লাহর অলিকে কি বললেন ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ভারত থেকে টাকা খেয়েছে আর আল্লাহ ফাঁকে হাদিসে কুস্তি কি মান আদালি ওলিয়ান ফাঁকা আদান দুবির হার্ব যে আমার ওদের সাথে গাদ্দারি করবে মোকাবেলা করবে আমি তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম এই জেহাদ আমাদের তরফ থেকে না আমাদেরকে রাগ করে লাভ নেই আপনার জামাত আমাদেরকে ঘৃণা করে পছন্দ করে না আসলে জেহাদ জামাতের বিরুদ্ধে আমরা ঘোষণা করি নাই যুদ্ধ আমরা ঘোষণা করি নাই খুব আল্লাফাক জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এরপর আসেন উনিশশো একানব্বই সনে জামাত আঠারো সিট পেলেন খুব ভালো শুধু সিটি নয় শুধু আসন নয় আল্লাহ ব্যালেন্স পাওয়ার দান করছেন ব্যালেন্স পাওয়ার যে জামাত শেখ হাসিনাকে বলতো দাঁড়া দাঁড়াতে বাধ্য খালেদা যদি বলতো বস বসতে বাধ্য কারণ জামাতের সিট ব্যতীত কেউ সরকার গঠনই করতে পারে না ভাবছিলাম হয়তোবা সেই আঠারোশো তিন ইসাই সালের থেকে মুসলমানদের আন্দোলন এবং সংগ্রামের কিছুটা হলেও নমুনা আমরা উনিশশো একানব্বই সনে দেখব কিন্তু কি দেখলাম খুব ভালো কিছু দেখলাম রাত্রের অন্ধকারে ভাবে মানুষের খুচরা ভোগকে পাইকারি দরে সব কিছু ম্যাডামের কাছে হস্তান্তর করলেন নিরাশ হয়ে গেল মানুষ মানুষ হতাশ হয়ে গেল ভোট দিলেন ইসলামের পক্ষে আর সেই ভোটকে বিক্রি করা হলো খালেদার কাছে নিরাশ হয়ে গেল শুধু তাই নয় বাংলাদেশে মহিলা নেতৃত্বের গজব এই গজব প্রথম জামাত সৃষ্টি করে এর মধ্যে অন্য কার অংশীদারিত্ব ছিল না একচ্ছত্র ক্যাডিট জামাত গ্রহণ করেছে এই মহিলা নেতৃত্বের গজবকে প্রথম কে নিয়ে আসছে জামাত অন্য কেউ না বেশ ভালো কথা আপনি তাকে সাপোর্ট দিলেন কিন্তু তার বিরুদ্ধে আবার আন্দোলন করলেন কেন কেয়ারটেকার সরকারের প্রবাক্তা তো আপনারাই গোলাম আজম সাহেব এই গোলাম আজম সাহেব কেয়ারটেকার সরকারের প্ল্যান পদ্ধতি অনুযায়ী আওয়ামী লীগের সাথে জামাত আন্দোলন করার কারণেই ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমি আফসুস করি তোমাকে কুমির আক্রমণ করেছে আমি মানুষ হিসাবে কষ্ট লাগাটাই স্বাভাবিক কিন্তু আমার প্রশ্ন হলো আমার সাতকিরা নিরাপদ পুষ্কুনি কিন্তু এই সুন্দরবনের নদীর থেকে নদীর থেকে খাল কেটে আমার নিরাপদ পুষ্কুনিতে কুবির আনলো এটা তোমার নিরাপদ পুষ্কুনি ছিল এখানে তুমি গোসল করতাম আমি নিরাপচ্ছন্ন ভাবে সবার করতাম কাটতাম আমার কিছুই ছিল না ভয় ছিল না কিন্তু সুন্দরবনের ওই সাগরের সাথে যে ব্যক্তি খাল কেটে কুমির আনার ব্যবস্থা করেছে আসলে ওই ব্যক্তি দোষী অন্য কেউ দোষী না ছিয়ানব্বইতে আওয়ামী লীগকে ক্ষমতা আনার পিছনে একমাত্র একচ্ছত্র নিরাঙ্কুশ অবদান জামাতের অন্য কারণ না জামাতে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে আসছে যদি ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতা না আসে আওয়ামী লীগ ভেঙ্গে চুরে তসমাস হয়ে যায় ভেঙ্গে চুরে তসমাস হয়ে যায় আপনারা জানেনই না সব ভেঙ্গে চুরে ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ লেকিন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবার একমাত্র একচ্ছত্র সম্পূর্ণ নিরঙ্কুশ যোগ্যতা এবং এর যত কিছু পাওনা প্রাপ্য সবই জামাতের কি হলো ছিয়ানব্বই নির্বাচনে যেখানে একানব্বই নিরঙ্কুশ ভোট পায় আঠারোটা সিট সেখানে ছিয়ানব্বইটা মাত্র সিটের সংখ্যা মাত্র তিনটা তিনটা আবার জোট করলো আন্দোলন করলো সংগ্রাম করলো দুই হাজার একে জামাত আবার ক্ষমতায় গেলেন সতেরোটা সিট জোট ভিত্তিক সতেরোটা সিটে তারা গেলেন কিন্তু জাতির আস্থা এবং জাতির প্রাপ্য জাতির আশা তারা পূরণ করতে পারে নাই তারা যেই কাজ করছে যেই কাজের প্রেক্ষিতে আন্দোলন সংগ্রামের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আড়াই বছর পর্যন্ত তারাই কারা জাতির হয়েছিল অ্যারেস্ট হয়েছিল এরপরে দুই হাজার আটে নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন দুই হাজার আটে নির্বাচন ছিল পাতানো সেখানে খালেদা যে বলছিল যদি দুই হাজার আটের নির্বাচন আমরা অংশগ্রহণ করি তাহলে নিরাঙ্কুশ ফেল করব বিজয় না নিরাঙ্কুশ এক নিরাঙ্কুশ ফেল করব কোন অবস্থাতেই দুই হাজার আটের নির্বাচনে আমাদের অংশীদারিত্ব ঠিক হবে না বরং আমাদের উচিত অংশীদারিত্ব না করে আন্দোলন করা যদি তখন বিএনপি কথা অনুযায়ী নির্বাচন অংশগ্রহণ না করে আন্দোলন করে তাহলে কিন্তু ঘটনা ঘটে যায় অন্য রকমের কিন্তু বিএনপির মত ছিল নির্বাচনে না যাওয়া জামাতের মত ছিল নির্বাচনে যাওয়া এই তাদের পরামর্শর কারণে বিএনপি তাদের পাতানো ফাঁদের মধ্যে পায় দেয় পাওয়া দেওয়ার কারণে আওয়ামী লীগ দ্বিতীয়বার আবার ভোটের মাধ্যমে ক্ষমতা আসে এরপর আবার দুই হাজার চোদ্দ নির্বাচনে বিএনপি বলছিল আমরা নির্বাচনে যাব এখন যদি যাই তাহলে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে চলতেছে অবশ্যই জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ করবে সংগ্রাম করবে আন্দোলন করবে আমরা বিজয় হব কিন্তু জামাত বেঁকে বসলেন সে বললেন না আমরা নির্বাচনে যাব না আজীব আজীব এক বিষয় যদি দুই হাজার চোদ্দের নির্বাচনে জামাত অংশগ্রহণ করে বিএনপি অংশগ্রহণ করে তাহলে আজকে ঘটনা অন্যরকম ঘটে যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না ক্ষমতা থাকে অন্য দল কিন্তু দামাতের কারণেই আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আমি প্রশ্ন করতে চাই সমস্ত কথাগুলি রেকর্ড হচ্ছে আপনারা দেখছেন যদি আমার কথার কোনো ত্রুটি থাকে জব দিয়েন কেয়ামত পর্যন্ত শুনতে পারবেন কিন্তু জব দিতে পারবেন না আপনাদের কাছে নাই যেখানে রাজনৈতিক ক্ষেত্রে একটা ভুলই যথেষ্ট আর আপনারা রাজনীতিতে হাজার হাজার ভুল করছেন এর পরেও জামাত এদেশে ইসলামী হুকুমাত কায়েম করবে ইসলামী হুকুমাত কায়েম করা সম্ভব না ইসলামিক ব্যাংক করবেন তাও থাকবে না এফডিসি না করবেন তাও থাকবে না রক্ষা করতে পারবেন না কেন শুধু নিজের বুদ্ধির ইসলাম হয় না আল্লাহ রহমত ইসলাম হয় এত রাজনৈতিক দর্শনের কথা বলছি ইসলামিক দর্শন কি আপনাদের সামনে চারটা মহা পাঁচ পর্বত ব্যারিগেড এই ধর্মীয় চারটা ব্রিগেডকে উত্তীর্ণ করে ইসলাম হুকুমাত কায়েম করা কিভাবে সম্ভব আপনাদেরকে প্রশ্ন রাখলাম এদেশের যত কমিয়া মাদ্রাসা সব আপনাদের বিপক্ষে এদেশের যত তবলিক জামাত সব আপনাদের বিপক্ষে এদেশের চাইছে পীর হক হোক পীর বাতেল হোক সব আপনাদের বিপক্ষে এদেশের যত স্বাধীনতা মানুষ মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশকে স্বাধীন করছে স্বাধীনতা রক্ষা করতে চায় এই মানুষগুলি সব আপনাদের বিপক্ষে এই চার শ্রেণীর মানুষকে পক্ষে এনে জামাত ইসলাম হুকুমাত কায়েম করবে স্বপ্ন দেখতে পারেন বাস্তবতা হয় কিনা আমি জানি না এটা স্বপ্ন হতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন এমন একটা আন্দোলন যে সংগঠনের মধ্যে সর্বশ্রেণীর সর্বদলের সর্বপেশার সমস্ত মানুষ অংশীদারিত্ব আছে আজকের কবির ওলামায় করাম আছে আলিয়ার ওলামায় করাম আছে এখানে আছে কলেজের ছাত্র এখানে ইউনিভার্সিটির ছাত্র এখানে প্রফেসররা আছে এখানে কুলি আছে মজদুর আছে রিক্সাওয়ালা জেলে তাঁতি সমস্ত শ্রেণীর মানুষ যারা বাংলাদেশে বসবাস করে সব শ্রেণীর মানুষের অংশীদারিত্ব আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যে সংগঠনের মধ্যে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে